মার মার্কিনি হয় নার নাই ক্ষমা নাই কোন কথা মানি না বদলা চাই মার মার্কিনি হয় নার নাই ক্ষমা নাই কোন কথা মানি না বদলা চাই মার মার্কিনি হয় নার নাই ক্ষমা নাই কোন কথা মানি না বদলা চাই পাও যারে যেখানে আঘাতানো সেখানে পাও যারে যেখানে আঘাতানো সেখানে চালাও ছুরি আজ ওদের গলায় মার হায় নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মারিকিনি নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই পাউজারে যেখানে আঘাতানো সেখানে পাউজারে যেখানে আঘাতানো সেখানে চালাও ছুরি আজ ওদের গলায় মারি কিনি নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মারি কিনি নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই ধিক্কারে ধিক্কারে বিশ্ববাজী ওদের পতনে সবাই রাজি ধিক্কারে ধিক্কারে বিশ্ববাজী ওদের পতনে সবাই রাজি ওদের ওই কথা শুনে গেছে যারা বোকা বনে ওদের ওই কথা শুনে গেছে যারা বোকা বনে তারাও আজি তার ধ্বংস চায় মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোন কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই পাউজারে যেখানে আঘাতানো সেখানে পাউজারে যেখানে আঘাতানো সেখানে চালাও ছুরি আজ ওদের গলায় মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই সময়ের দাবি আজ লড়ে যাওয়া আর নয় পিছনে ফিরে চাওয়া সময়ের দাবি আজ লড়ে যাওয়া আর নয় পিছনে ফিরে যাওয়া সময়ের দাবি আজ লড়ে যাওয়া আর নয় পিছনে ফিরে যাওয়া চলো আজ সামনে ফেলে সবই পিছনে চলো আজ সামনে ফেলে সবই পিছনে চানবাজি রেখে আজ চালাও লড়াই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোন কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই পাউজারে যেখানে আঘাতানো সেখানে পাউজারে যেখানে আঘাতানো সেখানে চালাও ছুরি আজ ওদের গলায় মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই লাখো লাখো মা বন কাদে অসহায় লুটে নেয়া ইজ্জত পাবে কোথা হায় লাখো লাখো মা বোন কাঁদে অসহায় লুটে নেয়া ইজ্জত পাবে কোথায় লাখো লাখো মা বোন কাঁদে অসহায় লুটে নেয়া ইজ্জত পাবে কোথায় জীবনের মায়া ভলো হাতে হাতিয়ার তল জীবনের মায়া ভলো হাতে হাতিয়ার তল এছাড়া আর কোনো উপায় তো নাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই পাউজারে যেখানে আঘাতানো সেখানে পাউজারে যেখানে আঘাতানো সেখানে চালাও ছুরি আজ ওদের গলায় মারিকিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই বিশ্ব চেয়ে আছে তোমার পানে শান্তি সুখের জয় গানে বিশ্ব চেয়ে আছে তোমার পানে শান্তি সুখের জয় গানে বিশ্ব চেয়ে আছে তোমার পানে শান্তি সুখের জয় গানে আসবে কি সেই দিন ফোরাবে কি দুর্দিন আসবে কি সেই দিন ফোরাবে কি দুর্দিন আসবে কি আজাদি এই যে ধরায় মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই পাউজারে যেখানে আঘাতানো সেখানে পাউজারে যেখানে আঘাতানো সেখানে চালাও ছুরি আজ ওদের গলায় মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই পাউজারে যেখানে আঘাথানো সেখানে পাউজারে যেখানে আঘাথানো সেখানে চালাও চুরি আজ ওদের গলায় মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই মার্কিনি হায়নার নাই ক্ষমা নাই কোনো কথা মানি না বদলা চাই